بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين এক জায়গা থেকে বের হয় কিন্তু ছড়িয়ে যায় এ হচ্ছে নুসরা সারাই পরিভাষায় জাদুর প্রতিরোধ প্রতিকারমূলক ব্যবস্থাপনাকে নুসরা বলা হয় কাকে জাদুর প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থাকে নুসরা বলা হয় এই নুসরা কখনো কখনো ব্যক্তি জাদুতে আক্রান্ত হয়ে যাওয়ার পরে করা হয় কখনো কখনো আক্রান্ত হওয়ার আগেই করা হয় আক্রান্ত হওয়ার পরে কখনো কখনো আক্রান্ত হওয়ার আগে আক্রান্ত হওয়ার আগে গিয়ে করি আসে কি আমার যাতে করে কিছু না হয় আমার যাতে করে কিছু না হয় বিষয়টা একটু দেখবেন এই ওই সেই আগেই করে আসে এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা আগে থেকে প্রতিরোধ করে দাঁড়িয়ে আছে কখনো কখনো হয়ে যাওয়ার পরে জাদুকৃত জাদু হয়ে যাওয়ার পরে ব্যক্তিকে জাদু আক্রমণ করার পরে কখনো কখনো এটা করা হয়ে থাকে তা হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থা প্রতিকার হয়ে গিয়েছে এখন তার চিকিৎসা করাচ্ছে জাহিলি যুগের লোকজন নুসরা বলতে জাদুর মাধ্যমে জাদুর চিকিৎসাকে বুঝত জাদুর মাধ্যমে জাদু জাদুর মাধ্যমে জাদু এইটাকেই জানতো যে এটা হচ্ছে নুসরা জাদুর মাধ্যমে জাদু আপনাকে এক ঠাকুর জাদু করেছে আপনি গিয়ে আরেক ঠাকুরের কাছে যাবেন গিয়ে নিজেরটাকে ঠিক করাবেন এবং আরেকজনকে যে করেছে তাকে আবার আক্রমণ করবেন জাদুর চিকিৎসার মাধ্যমটা হচ্ছে জাদু জাদু দিয়ে জাদুর চিকিৎসা এটাই তারা জানতো আর এর আগে আমরা বলেছিলাম যে জাদুটা সেই সময়ের মানুষের কাছে সম্মানের একটা বিষয়বস্তু ছিল প্রভাব প্রতিপত্তির বিষয়বস্তু ছিল জাদুকরকে মানুষ ট্যাক্স দিয়ে চলত জাদুকরকে মানুষ সমীহ করে চলত ভয় করে চলত বিভিন্ন অবস্থা ছিল জাদুকরদের যখনই কেউ কোনোভাবে কোনো ধরনের আক্রান্ত হতো অসুস্থ হয়ে পড়ত তারা চলে যেত জাদুকরদের কাছে জাদুকররা তাদেরকে চিকিৎসা দিত জাদুকরের কাছে যাওয়ার পরে সে ওই যে গণকের ব্যবস্থাপনায় চলে যেত আর রাপ এবং কাহিনীর ব্যবস্থাপনায় সে চলে যেত সেই হাত দেখে বলতো তোমার এই হয়েছে সেই নখ দেখে বলতো তোমার এই হয়েছে চোখ দেখে এমন করে বলতো যে তোমার এই হয়েছে কাপড় চোপড় এনে বলতো এই হয়েছে বাপের নাম জিজ্ঞেস করে বলতো এই হয়েছে তারকাগুলো গনে গনে বলতো যে তোমার এই হয়েছে এই হয়েছে এই হয়েছে এই করতো জাদুকর তো জাদুর চিকিৎসা জাদু দিয়ে করা একে কি বলা হয় নোসরা জাদুর চিকিৎসা জাদু দিয়ে প্রতিকার অথবা প্রতিরোধ করা এটা হচ্ছে নোসরা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে এই সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়ারসুল আল্লাহ নুসরা সম্পর্কে আপনার মতামতটা কি আপনি কি বলেন নুসরার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন হিয়ামিন আমাল শয়তান এটা হচ্ছে শয়তানের কাজ এটা হচ্ছে শয়তানের কাজ এটা শয়তানের কাজ এটা কোনো মুমিনের কাজ নয় এটা কোনো ভালো মানুষের কাজ নয় এটা কোনো দিনদার মানুষের কাজ নয় মুয়াহিদ বান্দার কাজ এটা নয় ই আমি না আমালি শয়তান এটা হচ্ছে শয়তানের কাজ আর শয়তান কি করে শয়তান মানুষকে গাইরুল্লাহর ইবাদত করিয়ে ছাড়ে গাইরুল্লাহর এবাদত করিয়ে ছাড়ে গায়রুল্লাহর আবাদত করিয়ে তারপরে ছাড়ে গায়রুল্লাহর আবাদত করাবে শয়তান মানুষকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এটা হচ্ছে শয়তানের কাজ শয়তান করে এই কাজটি জাদু দিয়ে জাদুর প্রতিরোধ জাদু দিয়ে জাদুর প্রতিকার এই কাজটা হচ্ছে শয়তানের অতএবের থেকে বেঁচে থাকতে হবে এই নুসরার মাধ্যমে জাদু দিয়ে জাদুর চিকিৎসা এর মাধ্যমে এই উম্মাদ মুক্তি পূজক হয়ে যাবে এই উম্মাদ মূর্তি পূজক হয়ে যাবে জাদু দিয়ে জাদু চিকিৎসার মাধ্যমে আমাদের দেশে এই চিকিৎসা ব্যবস্থাটাই হচ্ছে প্রবল এইটাই প্রবল শরীর খারাপ লাগতেছে হুজুরের কাছে যাবে হুজুর বলবে তোমাকে জাদু করা হয়েছে কি করতে হবে তোমাকে একটা তাবিজ দিতে হবে এক তাবিজের বদলে আর এক তাবিজ এক হুজুরের বদলে আর এক হুজুর এক কাহিনের বদলে আর এক কাহিনী এক গণকের বদলে এক আর্রাফের বদলে আর এক আর্রাফ এটা হচ্ছে নসরা হচ্ছে হারাম কুকুর যখন মানুষকে কামড় দেয় কামড় দেওয়ার পরে এর চিকিৎসা হয় হচ্ছে তুমিও গিয়ে কুকুরকে আর একটা কামড় দিয়ে চলে আসবে তাহলে তোমার শরীর থেকে বিষ নেমে যাবে তাই না সাপ যখন কামড় দিবে কামড় দেওয়ার পরে সেই সাপটাকে ধরে এনে সাপের ওই দাঁতের মধ্যে আর একটা কামড় দিতে হবে দেওয়ার পরে আপনার শরীর থেকে সাপের বিষ সব নেমে চলে যাবে তাই না বিষয়টা বিষয়টা এমন খারাপের চিকিৎসা সব সময় ভালো দিয়ে সব সময় সবসময় ভালো দিয়ে হতে হবে সবসময় ইটের বদলে আপনি সবসময় পাথর মারবেন এটা ইসলামের বিধান নয় এটা ইসলামের বিধান নয় ও বকা দিয়েছে তাই বকবেন ও মেরেছে তাই মারবেন এটা ইসলামের বিধান নয় সবসময়ের জন্য ইসলামের বিধান নয় কখনো কখনো এটা ইসলামের অধিকাংশ সময় খারাপের মোকাবেলা হবে ভালোর মাধ্যমে অকল্যাণের মোকাবেলা হবে কল্যাণের মাধ্যমে গালিগালাজের মোকাবেলা হবে নসিহতের মাধ্যমে উপদেশের মাধ্যমে এগুলোর মাধ্যমে করতে হবে তো এটা শয়তানের কাজ কেন আমরা এর আগে পড়েছিলাম যে কোনো জাদুই কার্যকর হয় না গায়রুল্লাহর রায়বাদত ছাড়া গায়রুল্লাহর রায়বাদত ছাড়া কোনো জাদু কার্যকর কোন জাদু কার্যকর হবে না গায়রুল্লাহর ইবাদত ছাড়া গায়রুল্লাহর রায়বাদত করতেই হবে আর শয়তান মানুষকে গায়রুল্লাহর রায়বাদত করিয়ে তাদেরকে মুশরিক বানিয়ে ছাড়বে এই জন্য এজন্য আপনি যখনই ওখানে যাবেন আপনি শয়তানের এবাদত করে ফেলবেন যখনই বান্দা ওখানে যায় তখনই সে মুর্শিকে পরিণত হয়ে যায় এজন্য এই নুসরা হচ্ছে নিষিদ্ধ রহসাম সরাসরি বলে দিলেন যে নুসরা হচ্ছে শয়তানের কাজ শয়তানের কাজ এখানে একটি হাদিস নিয়ে এসেছে ইমাম আহমদ রাহিমাউল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে নুসরা সম্পর্কে ইমাম আহমদ রাহিমাউল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি ইবনে রাজি আল্লাহ আনহুর বক্তব্য তুলে ধরলেন যে ইবনে রাজি আল্লাহ আনহু তিনি এই নুসরাকে সবসময় অপছন্দ করতেন মাকরু হিসাবে জানতেন নুসরাকে তিনি অপছন্দ করতেন মুসনাদে আহমদ এবং মুস্তাদরাকে হাকিমে হাদিস রয়েছে যে আবদুল্লাহ ইবনে সৈয়দ রাজি আল্লাহ আনু এবং তার সাথী সঙ্গী সাহাবিরা সকল প্রকার তাবিজ কবচকে অস্বীকার করতেন এমনকি কোরআন দিয়ে তাবিজ করাকে অস্বীকার করতেন এমনকি কোরআন দিয়ে তাবিজ করা কেউ অস্বীকার করতেন তারা অপছন্দ করতেন তারা সকল প্রকার তাবিজ কবচকে অস্বীকার এমনকি কোরআন দিয়ে তাবিজকেও তারা অস্বীকার করতেন অপছন্দ করতেন তাবনে বক্তব্য তুলে ধরেছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল নুসরা সম্পর্কে তিনি নুসরার ব্যাপারে তার অপছন্দ হওয়ার বক্তব্য তুলে ধরেছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এগুলোকে অপছন্দ করতেন সোহেল বুখারিতে কাতাদা রাজি আল্লাহ আনুতে বর্ণিত আছে যে তিনি ইবনে মুসাইয়েবকে বললেন যে একজন মানুষকে জাদু করা হয়েছে অথবা তাকে তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তাকে জাদু করা হয়েছে তাকে আক্রমণ করা হয়েছে এর চিকিৎসা এর সমাধানটা কি নুসরার মাধ্যমে কি এর চিকিৎসা করা যেতে পারে নুসরার মাধ্যমে কি এর চিকিৎসা করা যাবে তিনি বললেন যে এতে তেমন কোনো দোষ নেই সাবি বলছেন এতে তেমন কোনো দোষ নেই তাহলে দুই কথা হচ্ছে এখন মিলছে না ইবনে মাসুদের কথা এবং কাতাদা রাহিমাউল্লাহ তার কথা মিলছে না কেন বিষয়টা কেমন হলো একজন বলছে যে এটা তিনি অপছন্দ করতেন আরেকজনের কথা হচ্ছে যে না এটা দিয়ে করা যেতে পারে কারণ তাকে আক্রমণ করা হয়েছে সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে তাকে জাদু করা হয়েছে তাকে তার স্ত্রী পরিজন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তিনি বলছেন যে এখন চিকিৎসার জন্য কল্যাণের জন্য এই কাজটুকু করা যেতে পারে এটা হচ্ছে হেকমাত একটা কল্যাণের জন্য আর একটা অকল্যাণকে ভাড়া করে আনা যেতে পারে ঠিক আছে একটার জন্য আরেকটাকে ভাড়া করে আনা যেতে পারে তাই না জি না তো তিনি বলছেন যে যেই বিষয়গুলোর মাধ্যমে মানুষের সংশোধন হয় মানুষের চিকিৎসা হয় যে বিষয়গুলোর মাধ্যমে সেই বিষয়গুলো গ্রহণ করা যেতে পারে যার মাধ্যমে উপকার সাধিত হয় সেই বিষয়গুলো গ্রহণ করা যেতে পারে তাহলে তো বৈধতা চলে আসতেছে নুসরান নাকি তাহলে তো দেখা যাবে মদেও কিছু কল্যাণ আছে মদও গ্রহণ করা যেতে পারে তবলিগেও কিছু কল্যাণ আছে যাওয়া যাবে না বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে যে নুসরা হচ্ছে দুই প্রকার নুসরা দুই প্রকার একটা হচ্ছে বৈধ আর একটা অবৈধ বৈধ আর অবৈধ হাদিসের পরিভাষায় নোসরা এক প্রকার হাদিসের পরিভাষায় নুসরা এক প্রকার আমি না আমালি শয়তান মনে থাকবে যে শয়তানের কাজ হাদিসের পরিভাষায় নুসরা এক প্রকার এটা হচ্ছে শয়তানের কাজ কিন্তু হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে নোসরা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বৈধ আর একটা অবৈধ অবৈধ হচ্ছে জাদুর মাধ্যমে যে নুসরা করা হয় অবৈধ হচ্ছে জাদুর মাধ্যমে যে নুসরা করা হয় তাবিজের মাধ্যমে যে নুসরা করা হয় অবৈধভাবে যায় পন্থায় যে নুসরাগুলো করা হয় তা হচ্ছে অবৈধ আর দুই নম্বর নুসরা বৈধ নুসরা সেটা হচ্ছে তাওইজাতের মাধ্যমে যা করা হয় তাবিজের মাধ্যমে যা করা হয় সেটা হচ্ছে বৈধ আবার আর একটা সমস্যায় পড়লাম তাবিজের মাধ্যমে যে নুসরা করা হয় সেটা হচ্ছে বৈধ তাহলে তাবিজও বৈধ আবার আর এক সমস্যা সমস্যা মৌলবীরা করে রেখেছে তাবিজ বলতে আমরা এখন মাদুলি বুঝি তাবিজ বলতে আমরা মাদুলি বুঝি তাবিজ বলতে আমরা নকশা আঁকা কাগজ বুঝি তাবিজ বলতে আমরা এর মধ্যে যা ঘটে এগুলোকে বুঝি অথচ কোরআনের পরিভাষায় কোরআনের পরিভাষায় সেরাই পরিভাষায় আল্লাহর পরিভাষায় তাবিজ হচ্ছে ঝাড়ফুঁক করাকে ঝাড়ফুঁক করাকে তাবিজাত বলা হয় হ্যাঁ এই জন্যই দুইটা সুরাকে মহাউজাতাইন বলে সুরা ফালাকনাথকে মহাউজাতাইন বলে না মহাউজাতাইন এই দুইটার মাধ্যমে তাবিজ করো এই দুইটার মাধ্যমে তাবিজ করো তার মানে হচ্ছে এই দুইটার মাধ্যমে ঝাড়ফুঁক করো মহাউজাতাইন এই দুইটার মাধ্যমে ঝাড়ফুঁক করা আমরা তাবিজ বলতে বুঝি ওইটা আর সারাই পরিভাষায় তাবিজ হচ্ছে সুরা পালাক নাচ দিয়ে মানুষকে চিকিৎসা করা ঝাড়ফুঁক করা এটাকে কি বলে কত পরিভাষা পাল্টিয়েছে মৌলবীরা যাবে কোথায় কোরআনেই তাবিজের কথা আছে কি এই যে এই দুইটা সুরাকে মহাবজাতাইন বলে এই জন্য এই দুইটা সুরাকে লিখে ভরে দাও ভরে গলায় ঝুলাও তো সুরা ফালাক নাচ কোরআনুল করিমের যে কোনো অংশ হাদিসে রসুল হাদিসে নবী রসুল ইসলামের যে কোনো হাদিস তার অংশ অথবা বৈধ কালিমাতুর তাইবার মাধ্যমে চিকিৎসা করা এটাকেও বলা যেতে পারে বৈধ নুসরা এটাকে বলা যেতে পারে বৈধ নুসরা এর আগে আমরা বলেছিলাম না যে ঝাড়ফুঁক করতে হবে আল্লাহর কালাম দিয়ে রসুলের হাদিস দিয়ে অথবা ভালো উত্তম কথাবার্তা দিয়ে ঝাড়ফুঁক করতে হবে তাহলে এটা হচ্ছে বৈধ ঝাড়ফুক একে বলা হয় মুআওয়াজান ইয়ে তাওয়িজ মুআওয়াজাতাইন এটা হচ্ছে বৈধ নুসরা এর মাধ্যমে জাদুকৃত ব্যক্তিকে চিকিৎসা করালে ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবে আর জাদুর মাধ্যমে জাদুর চিকিৎসা অধিকাংশ সময় ভালো হয় না অধিকাংশ সময় ভালো হয় না বাইশ বছর চব্বিশ বছর তিরিশ বছর যাবত জাদুর চিকিৎসা জাদুর মাধ্যমে আজকে দিচ্ছে কালকে দিচ্ছে পশুদিন দিচ্ছে হোমিও চিকিৎসার মাধ্যম মতো হোমিও চিকিৎসা যেমন ডাক্তারের কাছে যদি একবার যান আপনি ওনার পারমানেন্ট হয়ে গেছেন উনি আপনাকে পারমানেন্ট কোনো রোদ ইয়ে দিবে না আসতেই থাকেন একটা কাট করে দিবে আসতেই থাকেন আসতেই থাকেন এক সপ্তাহ পর দশ দিন পরে আবার আসেন আবার আসেন নতুন নতুন সিমটম আসবে আর নতুন নতুন উনি খেলে আপনাকে চিকিৎসা করাতেই থাকবে ঠিক জাদুকরদের অবস্থা হচ্ছে তাই যদি কোনো রকমে একবার কোনো হুজুরের কাছে দাবি জানার জন্য যেতে পারেন বাস আপনি তার পারমানেন্ট কাস্টমার হয়ে গেলেন আজীবনের জন্য কিছু হলেই তার কাছে কিছু হলেই তার কাছে কিন্তু কোরআন দিয়ে যদি মানুষকে চিকিৎসা করা হয় দুদিন চার দিন ছয় দিন দরকার কিন্তু ও সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ একদম ভালো হয়ে যাবে ও একদম ভালো হয়ে যাবে এ হচ্ছে বই ধনুষরা এই বই ধনুষরার কথাই এখানে বলা হয়েছে যে হ্যাঁ কাউকে যদি জাদু করা হয় কাউকে যদি ক্ষতি করা হয় তাকে যদি বিচ্ছিন্ন করে রাখা হয় তাহলে নুসরা করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেই নুসরাটা হচ্ছে বৈধ নুসরা মনে থাকবে যে কোরআন দিয়ে তাকে ঝাড়ফুঁক করো রসুলের হাদিস দিয়ে তাকে ঝাড়ফুঁক করো উত্তম কথাবার্তা দিয়ে তাকে ঝাড়ফুঁক করো এতে কোনো সমস্যা নেই উত্তম উত্তম কারণ এটা কে করেছিলেন স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে করতেন এবং তাকে করাও হয়েছিল নিজে করতেন তাকেও করা হয়েছিল তিনি তাকে যখন জাদু করা হলো তখন সেই জাদু চিকিৎসা তিনি এই কাজটি করলেন এগারোটা গিট্টু খুললেন তার মধ্যে ফু দিলেন ফু দেওয়ার পরে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠলেন কয়েকদিন সময় লাগলো কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন এ হচ্ছে বৈধ নুসরা এই বিষয়ে চাই বলা বলা হয়েছে যে ইবনে মুসাইব বলছেন যে হ্যাঁ এতে তেমন কোনো সমস্যা নেই কারণ এর মধ্যে কল্যাণ রয়েছে এটা হচ্ছে বৈধ নুসরার বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে সাহাবির কথা সাহাবির আমল যদি রসুলের কথার বিপরীতে যায় তাহলে সাহাবির কথা এবং আমলকে সম্মানের সাথে বর্জন করতে হবে রসুলের কথা এবং রসুলের আমলকে গ্রহণ করতে হবে চলে যেতে পারে সাহাবির কথা অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় আছে সামনে আমরা আল্লাহ যদি আমাদেরকে তো দান করে মিনহাজুসুন্না রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে মানার নীতিমালা সুন্নাতের নীতিমালা সারাই পরিভাষায় সারাই অবস্থানের সুন্নাতের মর্যাদা এর উপর আমরা ক্লাস করাবো তখন এই বিষয়গুলো চলে আসবে যে রসুলের কথার বিপরীতে যদি সাহাবির কথা যায় সমস্ত সাহাবি এমনকি খোলাফায়ের আশি দিন পর্যন্ত তাদের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 أئن ذكرتم بل أنتم قوم مسرفون وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرا ولا هاما ولا سطرا وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرا ويعجبني الفال قالوا وما الفال قال الكلمة الطيبة كلمة الطيبة الحمد لله এটি হচ্ছে এই উম্মত মূর্তি পূজক হয়ে যাওয়ার পঞ্চম বিষয়বস্তু পঞ্চম পাঁচ নাম্বার বিষয়বস্তু এই উম্মত মূর্তি পূজক হয়ে যাওয়ার তা হচ্ছে কুলক্ষণ নির্ধারণ করা কুলক্ষণ নির্ধারণ করা অশুভ লক্ষণ নির্ধারণ করা অশুভ লক্ষণ নির্ধারণ করার মাধ্যমে এই উম্মাদ মূর্তি পুজো হয়ে যাবে অশুভ লক্ষণ নির্ধারণ করার মাধ্যমে এই উম্মাদ মূর্তি পূজক হয়ে যাবে মূর্তি পূজক হয়ে যাবে ও অগ্নি পূজক হয়ে যাবে অমুশ্রিক হয়ে যাবে ও তাও শূন্য হয়ে যাবে ও ইমান শূন্য হয়ে যাবে ও বেদিন হয়ে যাবে দিন শূন্য হয়ে যাবে ইসলাম শূন্য হয়ে যাবে কুলক্ষণ নির্ধারণ করার মাধ্যমে কুলক্ষণ নির্ধারণ করার মাধ্যমে বেটে মানুষ হচ্ছে অশুভ আলামত বেটে মানুষ অশুভ আলামত হিজরা সম্প্রদায় অশুভ আলামত বারবার কন্যা সন্তান জন্ম নেওয়া অশুভ আলামত রাতের বেলায় পেচার ডাক অশুভ আলামত তারপরে হচ্ছে সকালবেলায় উঠে প্রথমে ঝাঁটা দেখা ঝাড়ু দেখা অশুভ আলামত রাস্তায় বের হয়েছেন আপনার সামনে দিয়ে একটা বিড়াল দৌড়ে চলে গিয়েছে আপনি মনে করছেন আপনার যাত্রায় বাধা চলে এসেছে অশুভ আলামত সকালবেলায় উঠে কুকুরের ডাক শুনেছেন অশুভ আলামত দোকানে গিয়ে প্রথমে বসেছেন বিক্রি করবেন এই সময় একজন কাস্টমার আসলো বাবা আমার কাছে এখন টাকা নেই কালকে টাকা দিব আপনি বলছেন বনিতে বিক্রি বনিতে বাকি দেওয়া যাবে না প্রথম কাস্টমার বাকি দেওয়া যাবে না যদি বাকি দেই তাহলে সারাদিন আমার বাকিতেই চলে যাবে অশুভ আলামত রাতের বেলায় শেষ কাস্টমার বাকিতে গেলে সারা আগামীকালকের বিষা কিনা ভালো হবে না অশুভ আলামত রাত্রে ক্যাশ বাক্স খালি করে রেখে যাওয়া পরের দিন বিক্রি বা বিক্রি না হওয়া অশুভ আলামত দুপুর বেলায় বড় একটা কাজ এসে আপনার কন্নিশে বসে ডাকছে কাকা করে বলে ডাকছে আর বাড়ির মুরব্বীরা বলছে যে কাকে যেন নিতে এসেছে একে আজরাইলের মতো লাগছে অশুভ আলামত কোনো মাসকে নির্ধারণ করা এই মাস হচ্ছে শোকের মাস এই মাসে বিয়ে শাদি কিছু দেওয়া যাবে না কোনো আনন্দ উল্লাস করা যাবে না অশুভ আলামত মহারম মাস হচ্ছে এখন অশুভ মাস জানেন এটা বাংলাদেশে মহারম মাস হচ্ছে অশুভ মাস মহারম মাসে বাংলাদেশের অনেক প্রায় অর্ধেক মানুষ অর্ধেক মানুষ শিয়ারা সফল হয়ে গিয়েছে ইরানে মহারম মাসে কোনো বিয়ে শাদি কোনো কিছু হয় না সেটা চলে এসেছে আমাদের দেশে ওরা অশুভ আলামত নির্ধারণ করেছে মহারম মাসকে সেটা আমাদের দেশে চলে এসেছে মহারম মাসগুলোতে কমিউনিটি সেন্টারগুলো দেখবেন খালি খালি কাঁকা করে অশুভ আলামত ভাঙ্গা আয়নায় চেহারা দেখা হায়াত কমে যাওয়া অশুভ আলামত রাতের বেলায় দোকানদারকে যে সুই দেন এই কথা বলা অশুভ আলামত কাঁথা ছিলানি দেন এই কথা বলতে হবে চুন বলা যাবে না পান খাওয়ানি দেন অশুভ আলামত তারপরে হচ্ছে পাতিলের পুরা ভাতটা জামাইকে খেতে দেওয়া এটা অশুভ আলামত এগুলো হচ্ছে অশুভ আলামত কুলক্ষণ নির্ধারণ যে কোনো কিছু দিয়ে কুলক্ষণ নির্ধারণ আপনার সন্তানটি ছোটবেলা থেকেই নর্মাল হয়েছে এ হচ্ছে অশুভ আলামত এই সব অশুভ আলামত নির্ধারণ করার মাধ্যমে এই উম্মাদ মূর্তি পূজক হয়ে যাবে এই উম্মাদ মূর্তি পূজক হয়ে যাবে আকাশটা যেন কেমন করে ডাকছে এই বুঝি কি হয় অশুভ আলামত এগুলো এই অশুভ আলামত নির্ধারণ করা কুলক্ষণ নির্ধারণ করা এর মাধ্যমে এই উম্মাদ মূর্তি পূজক হয়ে যাবে এই উম্মাদ মূর্তি পূজক হয়ে যাবে একেবারে আপনি যেটা দিয়ে নির্ধারণ করেন সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছেন পিছন থেকে আপনার বউ ডেকেছে এক ঠেকি মেরে বলছেন বলছি না পিছন থেকে ডাকবি না ডাকলে অকল্যাণ হয় কেন ডাকলি এই বলে একটা চটকানা মেরে সারাদিন ঘরে বসে থাকবে পিছন থেকে ডেকেছে পিছন থেকে ডাকা সামনে ঝাঁটা পড়া ভাঙ্গা আয়না দেখা ভাঙ্গা চিরুনিতে কিছু করা তারপরে ভাঙ্গা কাপে চা খাওয়া যাবে না হায়াত কমে যাবে ভাঙ্গা কাপে চা দিতে হয় না ফাটা গ্লাসে কিছু দিতে হয় না রং চোটা প্লেটে খেতে দিতে হয় না পাতিলের উপরের প্রথম ভাতটা স্বামীকে দিতে হয় না তাহলে ও তাড়াতাড়ি মরে যায় এগুলো সব দেখবেন গ্রাম দেশে মহিলাদের মধ্যে উপরের ভাতটা দেওয়া যাবে না বাড়ির বউ বাড়ির ঝি রান্না বান্না করার পরে যত খিদা লাগ প্রথমে ও খাবার খেতে পারবে না ও শেষে খাবে প্রথমে খাবার খেতে পারবে না খেলে ওর অকল্যাণ হবে ওর কাজ হচ্ছে ও পাতিলের পুরাটা খাবে নিচেরটা খাবে এগুলো করা যাবে না শাড়ির আঁচল ছেঁড়া থাকা যাবে না শাড়ির আঁচল ছেঁড়া দিয়ে যদি মুখ টুক ধর মুখ মুছে তাহলে ওর সংসারের ভিতরে ফাটল দেখা দিবে অশুভ আলামত এ ধরনের অসংখ্য অশুভ আলামত আছে এর হচ্ছে দুইটা অবস্থা একটা হচ্ছে এতেকাদগত বিশ্বাসগতভাবে এক শতভাগ ভাগ বিশ্বাস করে নেয় যে হ্যাঁ এটা হবেই শতভাগ বিশ্বাস এটা হবে শতভাগ বিশ্বাস এটা হবে ও পরিপূর্ণ মুশ্রিক হয়ে যাবে আর শতভাগ বিশ্বাস করে না কিছু বিশ্বাস করে কিন্তু আমলে বাস্তবায়ন করে আমলে বাস্তবায়ন করে ও ছোট শিল্পের মধ্যে পতিত হবে এই ছোট শিল্প ওকে বড় শিল্প পর্যন্ত নিয়ে যে শেষ করে দিবে ওকে নিয়ে যাবে বড় শিল্প পর্যন্ত নিয়ে যে ওকে শেষ করে দিবে মানে আজকে মন খারাপ কে মারা গেছে বিয়ে তো করেন না এখনো তো একটা হচ্ছে বড় শিল্প যদি বিশ্বাসটা ওই রকম হয়ে থাকে তাহলে ও বড় শিল্পের মধ্যে পতিত হয়ে যাবে বড় মূর্তি পূজক হয়ে যাবে আর যদি বিশ্বাসটা ওই রকম পরিপূর্ণ না হয় কিন্তু আমলে বাস্তবায়ন করছে আমলে বাস্তবায়ন করছে তাহলে ও ছোট শিল্পের মধ্যে পতিত হবে এই ছোট শিল্পটা ওকে বড় শিল্পের পর্যন্ত নিয়ে যে ওকে বড় মুশ্রিক বানিয়ে তারপরে ছেড়ে দিবে বড় মুশ্রিক বানিয়ে ছেড়ে দিবে এই অশুভ আলামত শুধুমাত্র বাড়ির বৌঝিকেই করা হয়েছে শুধুমাত্র ঝাড়ুকেই করা হয়েছে কুকুর বিড়ালকে করা হয়েছে কাককে আর পেশাকে করা হয়েছে কোনো মানুষকে কোনো ওই ইয়েকে মাসকে করা হয়েছে বিষয়টা এমন নয় নবী রসুলদেরকে পর্যন্ত অশুভ আলামত নির্ধারণ করেছে তাদের কুম্ভরা নবী রসুলদেরকে পর্যন্ত তাকে পর্যন্ত নবী রসুলদেরকে পর্যন্ত তাদের সমকালীন সময়ের মানুষগুলো বলতো তুমি হচ্ছ অশুভ তুমি হচ্ছ কুলক্ষণ তোমার কারণে আমাদের উপরে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে তোমার কারণে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে তোমার কারণে আমাদের উপরে এই আজাব গজব চলে আসতেছে তোমার কারণে আমাদের এই মধ্যে আমাদের মধ্যে সমাজে নতুন ফাটল সৃষ্টি হয়েছে তুমি হচ্ছে আমাদের মধ্যে কুলক্ষণ তোমার কারণে এই সমস্ত অশুভ কাজগুলো করছে অথচ নবী রসুলদেরকে আল্লাহ সুবাহান ও তারা পৃথিবীতে বরকতময় করে পাঠিয়েছেন আগে বরকতের আলোচনা বলেছিলাম না ব্যক্তি হিসাবে বরকতময় ব্যক্তি হচ্ছেন রসুলগণ আর আজকাল তো আমরা রসুলের বরকত জানতেই পারি না আমরা জানি খালি বুজুর দিনের বরকত ঢিলার মধ্যে বরকত কুলুকের মধ্যেও বরকত বুজুর্গের কুলুকের মধ্যে বরকত কোতাকতির মধ্যে বরকত বুজুর্গের বরকত পানের পিক ফেলে ওটার মধ্যেও বরকত আহ দেখছো পিক থেকেও কি সুন্দর গ্রাম আসে পিকের থেকে কি সুন্দর গান বরকতপূর্ণ পিক ইবলিস তো নবী রাসুলদেরকে আল্লাহ সুহান হুয়া তাআলা পৃথিবীর জন্য কল্যাণকর ব্যক্তিত্ব হিসাবে পাঠিয়েছেন পৃথিবীতে যে সমস্ত কল্যাণগুলো এসেছিল এই কল্যাণগুলো এসেছিল নবী রসুলদের কারণে অসংখ্য কল্যাণ এসেছিল তাদের কারণে অসংখ্য কল্যাণ আজও যে আমরা কল্যাণের মধ্যে রয়েছি এর কারণ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার মাধ্যমে ইসলাম পেয়েছি ইসলামের মাধ্যমে আজকে আমরা কল্যাণ পেয়েছি এই নবী রসুলদেরকে কল্যাণময় করে আল্লাহ সুবাহ তারা পাঠাচ্ছেন তারা আসতেছে কল্যাণ নিয়ে তাদের কারণে পৃথিবীতে কল্যাণ আসতেছে মানুষের কল্যাণ ঘটছে অথচ তাদেরকে বলা হচ্ছে তোমরা হচ্ছে অশুভ তোমরা হচ্ছে কুলক্ষণ তোমাদের কারণে আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই বিষয় দিয়ে বোঝা যাচ্ছে যে যারা নবীর নবীর রসুলদের অনুসারী তাদেরকেও সমকালীন সময়ের মানুষরা কুলক্ষণ নির্ধারণ করতে পারে বলতে পারে আপনাকেও বলতে পারে ওরা কপাইল্লা ফাটা কপাইল্লা তুই এটা নিয়ে আইছো তোর কারণে আমাদের এইটা সৃষ্টি হয়েছে তোর কারণে আজকে বাড়িতে শান্তি নাই তোর কারণে এই অশান্তিগুলো সৃষ্টি হচ্ছে অশুভ কাজগুলো তুই ঘটিয়েছিস তোর মাধ্যমে হচ্ছে নবী রসুলদেরকে যেভাবে বলা হয়েছিল আপনাকে আমাকেও পৃথিবীতে আল্লাহ সুহান তালা যত নবী রসুলদেরকে পাঠিয়েছেন তাদের মধ্যে হতে উত্তম একজন নবী উত্তম একজন রসুল হচ্ছেন মুসা আলহ সালাতাম তার কমকে আল্লাহ সুহান ও তালা আমি ঘুমাবে তোমাকে বাবা তোমাকে নিয়ে যাবো আরাম করে বাবা একটু পড়াই হ্যাঁ পড়াই তো মুসা আলহ মাধ্যমে আল্লাহ সুহান তার জাতিকে এত মূল্যবান মূল্যবান বিষয়বস্তুগুলো দিয়েছিলেন আল্লাহ একবার যদি আজকে আমাদেরকে আল্লাহ তালা সেগুলো দিতেন মান্না তালুয়া ও কি সুন্দর খাবার জান্নাতি খাবার আকাশ থেকে একেবারে পেঁচিয়ে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে র্যাপিং পেপার দিয়ে পেছনে দেখেন না দস্ত গান সহ মূল্যবান খাবার জান্নাতি খাবার আল্লাহ সোহানো তাহলে আকাশ থেকে পাঠাচ্ছেন ওরা কি করছে পায়ের উপর দিয়ে পা দিয়ে বসে বসে কয়েক দুই তিন দিন খাওয়ার পরে কয়েকদিন খাওয়ার পরে বলছে এই খাওয়ার আর মজা লাগে না যা এই খাওয়াটা চলছে না কি করতে হবে আল্লাহ তুমি আমার আটা দাও আদা দাও রসুন দাও পিঁয়াজ দাও পিঁয়াজ রসুন আদা দাও আমরা শাক করে খাবো এইগুলো আর ভাল লাগছে না আল্লাহ দিলেন মান্না সালুয়া মুসা আলাই সালাতামের কৌমকে কার মাধ্যমে নবীর মাধ্যমে যে ঠিক আছে তোদের কোনো কাজ কাম কিচ্ছু করা লাগবে না শুধু ঘরে বসে থাকবি আকাশ থেকে খাবার আসবে ওই খাবি আর শুধু আল্লাহ তাও এইটুকুকে মেনে নে মুসাকে মেনে নে কয়েকদিন খাওয়ার পরে অস্বীকার করছে যা মুসার এই খাবার ভালো না ভালো না বোঝা যাচ্ছে যে মানুষকে সুযোগ সুবিধা দিয়ে ইসলাম বানানো যাবে পয়সা দিয়ে মানুষকে ইসলাম বানানো যাবে না পয়সা দিয়ে অমুসলিম বানাতে পারবেন পয়সা দিয়ে মুসলিম বানাতে পারবে না যারাই থিওরি দেয় থিম দেয় যে পয়সা না হলে ইসলামের কাজ হবে কি করে টাকা ছাড়া দিন চলবে কি করে এ হচ্ছে মিথ্যা থিউরি মুসা ইসলামের কম তার প্রমাণ এরপর তাদেরকে আদা রসুন পেঁয়াজ এগুলো দেওয়া হলো তারপর বলছে এগুলো ভাল লাগে না রান্না করা কিন্তু আল্লাহ যে একবার যে নিয়ামতটাকে উঠিয়ে নেন সেই নিয়ামতটা আর এই নিয়ামত ঈসা আলাই সালাতামের কম চেয়েছিলেন তারা বলেছিল ঈসা আলাই সালাতামকে এইটা তুমি আল্লাহর কাছে দোয়া করো বলো দোয়া করে বলো আনজিল আলাইনা মাইদা তামিয়া সামা আল্লাহ যেন আমাদের জন্য আকাশ থেকে মাইদাকে নাজিল করেন মাইদা মানে দই রসন খান দিয়ে পেঁচিয়ে ডুচিয়ে দিয়ে একেবারে পরিপূর্ণ খাবারের একটা বক্স যেন আল্লাহ তালা আমাদের জন্য নাজিল করেন যেমন দেওয়া হয়েছিল মুসা আলি সাল্লাহামের কমকে কিন্তু আল্লাহ তালা তাদেরকে তা দিলেন না মুসা আলাই সালাতামের কম তারা যেই দাবি করত মুসা ইসলাম তাদের সেই দাবি মানতেন ওরা সেইটা পেত পাওয়ার পরে আবার অস্বীকার পাওয়ার পরে আবার অস্বীকার শেষ পর্যন্ত আল্লাহ সুহান ও তারা তাদেরকে আজাব দেওয়া শুরু করলেন রান্না বাড়া সব করে রেখেছে রাতের বেলায় সকালবেলায় উঠে খাবে ঘুম থেকে উঠে দেখে যে খাবারের মধ্যে সব রক্ত আর রক্ত প্রবাহিত রক্ত তরকারি মরকারি সব রান্না রান্না করে রেখেছে ঘুম থেকে উঠে দেখে রক্ত তার ভিতরে খাবারগুলো রক্ত হয়ে গিয়েছে বিছানায় শুয়ে আছে পাশে রক্ত নিচে তাকিয়েছে পাশে রক্ত রক্ত আর রক্ত যেখানে যায় রক্ত তবা করছে আল্লাহ তালা আজাব উঠিয়ে নিচ্ছেন আবার অপরাধ করছে আবার বাস্তুর পূজা করছে আবার অপরাধ করছে নবীর সাথে নবীকে আবার কুলক্ষণ নির্ধারণ করছে এই বলছে সেই বলছে আল্লাহ আবার আজাব দিলেন যেখানেই তাকায় সেখানে শুধু ব্যাঙের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা ব্যাং আর ব্যাং ব্যাং আর ব্যাং খাবার রান্না করে রেখেছে ব্যাং বালিশের ভিতরে ব্যাং শুয়ে আছে ব্যাং কাপড় চোপড়ের ভিতরে ব্যাং ঘরের ভিতরে ব্যাং ব্যাং আর ব্যাং ব্যাং আর ব্যাং তবা করছে আল্লাহ তালা উঠিয়ে নিচ্ছেন আবার অপরাধ করছে আবার আল্লাহ তালা আজাব দিচ্ছেন উকুনের আজাব পুরো শরীর দিয়ে উকুন বে বে বে বে পড়ছে ওদেরকে পুরে পুরে খাচ্ছে দেখেন না উকুন থাকলে মহিলারা কেমন করে খালি এত অল্প দু চারটা থাকার কারণে এই অবস্থা পুরো শরীর থেকে এবার বে বে বে বে উকুন করছে উকুন আর উকুন যেখানে যায় সেখানে উকুন আজাব আল্লাহ সুহান তারা তাদেরকে দিলেন সর্বশেষ পরিণতি তাদের গিয়ে দাঁড়ালো নীল নদে শরীর সমাধি পুরো বাহিনী সহ আল্লাহ এই মুসা আলাই সালাতামের কম তাকে বলতো আল্লাহ সুহান তার বক্তব্যকে তুলে ধরেছেন সুরা আরাফে ফাইদা যা তুমুল হাসানা তো হাদিহি এখানে যে আয়াতটা নিয়ে এসেছে তার আগের আয়াতটাও পড়বেন ফাইদা জালু যা তুমুল হাসানা কালুলানা হাদিহি মুসা আলাই সালাতামের কম যখন কোন কল্যাণ পেত ভালো কিছু পেত তখন বলতো এটা তো আমাদের এই কল্যাণ তো আমাদের আমাদের কারণে এসেছে আমরাই এই কল্যাণের মালিক আমরাই এই কল্যাণের মালিক আমাদের কারণে এসেছে যখনই তাদেরকে কোন প্রকার অকল্যাণ তাদেরকে গ্রাস করত তখনই এইটা মুসা আলাই ইসলাম এবং তার কমের সাথে সম্পৃক্ত করে দিত দিয়ে বলতো এটা হচ্ছে মুসার মাধ্যমে এই কুলক্ষণ এসেছে আমাদের উপরে ওর মাধ্যমে এসেছে মুসা হচ্ছে আমাদের মধ্যে কুলক্ষণ এবং মুসার সাথী সঙ্গী যারা আছে মুসা সালামের প্রধান সাথী হচ্ছে হারুন আর ইসালাতাম আরেকজন নবী তারপর হচ্ছে কিছু সংখ্যক মুমিন যখনই কোনো অকল্যাণ তাদেরকে গ্রাস করত তখনই তারা বলতো আল্লাহর হাতে রয়েছে আল্লাহর কাছেই রয়েছে যত প্রকার কুলক্ষণ আছে সকল প্রকার কুলক্ষণ কার হাতে আল্লাহর হাতে অশুভ যা আছে সব আল্লাহর হাতে এবং শুভ যা আছে তাও সব আল্লাহর হাতে শুভ অশুভ সকল প্রকার আলামত হচ্ছে আল্লাহর হাতে ব্যক্তির মাধ্যমে শুভ বা কোনো বস্তুর মাধ্যমে শুভ অশুভ কিছু আসতে কিছু আসতে পারে ওলা কিন্না আক্তার কিন্তু অধিকাংশরাই তা জানে না তারা নবীকে পর্যন্ত অশুভ নির্ধারণ করে ফেলে আল্লাহ অথচ যাকে আল্লাহ তালা শুভ করে পাঠিয়েছেন এটা নবী রসুলদেরকেই যে করা হয়েছে বিষয়টা এমন নয় জনপদবাসীরা পর্যন্ত করেছে জনপদবাসীরা বিভিন্ন গাঁও গ্রামের মানুষরা নবী রসুলদেরকে করেছে এবং যারা নবী রসুলদের মতো করে দাওয়াত দিয়ে গিয়েছেন তাদেরকে পর্যন্ত করেছে সুরাই ইয়াসিনের কয়েকটি আয়াত কয়েকটি আয়াত প্রায় চার পাঁচটি আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা এই বিষয়ের বক্তব্য তুলে ধরেছেন অদরিবুলাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাহাল মুরসালুন পড়েছেন না সুরা ইয়াসিনের তো এক্সট্রা ফজিলত আছে তোর দিকে সকাল সন্ধ্যা সকালবেলা তো পড়তেই হবে অদরিবুলাহুম মাসালান আসহাবাল কারিয়া জা হাল মুরসালুন আল্লাহ বলছেন যে তাদের জন্য একটা জনপদ বাসীর একটা জনপদ বাসীর উপমা তাদের জন্য আমি পেশ করছি যখন তাদের কাছে নবী রসুলরা আসলেন রসুল আসলেন ঈদে জাহাল মুরসালুন যখন তাদের কাছে রসুল আসলেন তারা কি বলল ইদার সাল্লাহ ইলাইহি মুসনাইন ফাকাজ্জাবুহুমা ফাজদা বিসারিদ ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন তারা বলছে আল্লাহ বলছেন যে যখন আমি তাদের কাছে দুজনকে পাঠালাম ইসনাইন ফাকাজ্জাবুহু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো যে না আল্লাহ তারা বলছেন যে আমি তৃতীয় আরেকজনকে দিলাম সম্মানিত করলাম দুইজনকে অস্বীকার করেছে তৃতীয় আরেকজনকে আমি ওখানে সম্মানিত করলাম আরেকজন সম্মানিত রসুল তারা কি বলল কলু ইন্না আমরা তোমাদের কাছে রসুল হয়ে এসেছি তারা বলছে মান তুমিল্লা বাসারুম মিশ্রুনা কি বলছো তোমরা রসুল হয়ে এসেছো আমরা তো তোমাদেরকে আমাদের মতোই মানুষ করে পাচ্ছি ইল্লা বাসারুম না তোমরা তো অন্য কিছু নও আমাদের মতোই মানুষ অমান জালার রহমান এবং রহমান তোমাদের উপরে কোনো কিছুই অবতীর্ণ করেনি পাও মিথ্যা কথা বলছো তাও কথা বলছো রহমান তোমাদের উপরে কোনো কিছু অবতীর্ণ করেননি ইন আন্তুম ইল্লা তাকরিবুন তোমরা হচ্ছে মিথ্যাবাদী এই যে ধারাবাহিকতায় বলতে বলতে তারা বলছে অলু ইন্না তাতাইয়ারনা বিকম এই নবী রসুলদেরকে জনপদবাসীরা বলছে ইন্না তাতাইয়ারনা বিকম আমরা তোমাদের মাধ্যমে অশুভ কিছু দেখতে পাচ্ছি আমরা অশুভ কিছু দেখতে পাচ্ছি তোমাদেরকে আমরা অশুভ আলামত হিসাবে নির্ধারণ করছি লাইল্লাম তান্তাহু যদি তোমরা বিরত না থাকো এই দাওয়াত থেকে লানার তোমাদেরকে রজম করে দিব পাথর মেরে হত্যা করে দিব ওলা মিন্না আযাবুন আলিম এবং আমাদের পক্ষ থেকে তোমাদের উপরে কঠিন আযাব আমরা দিয়ে দিব চাপিয়ে দিব তখন নবী রাসূলুল্লাহ তাদের উত্তরে বলছেন ক্বালু তাইরুকুম মাকুম আমাদেরকে তোমরা কুলক্ষণ নির্ধারণ করছো তোমাদের কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে তোমাদের কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে কারণ তোমরা শুভ কিছুকে গ্রহণ করছো না ভালো জিনিসকে তোমরা গ্রহণ করছো না এই ভালো জিনিসটাকে যদি তোমরা গ্রহণ না করো তোমাদের কুলক্ষণগুলো তোমাদের মাঝেই বিদ্যমান তোমাদের কারণেই তোমাদের উপরে আজাব গজব আসবে তোমাদের কারণে তোমাদের উপরে বিভিন্ন প্রকারের শাস্তি চলে আসবে তোমাদের কুলক্ষণ তোমাদের সাথে নির্ধারিত তোমাদের কুলক্ষণ তোমাদের সাথেই নির্ধারিত কল উপায় রকম নবী রসুলদের ডাকে সাড়া না দেওয়া হচ্ছে অশুভ কাজ ভালো কাজ নয় অশুভ আলামত এটা নবী রসুলদের ডাকে সাড়া না দেওয়া দুনিয়াও কল্যাণ বঞ্চিত হবে আখেরাতেও কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে আখেরাতে তারা মুক্তি পাবে না আবু হুরায়রা থেকে বর্ণিত আছে আল্লাহ রসুলাম বলছেন লা হামা লা কোনো ছোঁয়াচে রোগ নেই কোনো চুলকানি ছোঁয়াচে রোগ কুলক্ষণ চুলকানি ছোঁয়াচে রোগ কুলক্ষণ ডায়রিয়া ছোঁয়াচে রোগ কুলক্ষণ এইড ছোঁয়াচে রোগ কুলক্ষণ পক ছোঁয়াচে রোগ কুলক্ষণ কলেরা ছোঁয়াচে রোগ কুলক্ষণ এ ধরনের আরো অনেক কিছু আছে গ্রাম দেশে যেগুলো বলে গ্রাম দেশে খেতে পোকা লাগা একটা খেতে পোকা লাগলে সব খেতে পোকা লাগবে কুলক্ষণ আল্লাহ রসুলাম বলছেন লাদওয়া ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই না মানুষের মধ্যে না অন্য কোনো জীবজন্তুর মধ্যে ছোঁয়াচে বলতে কোনো কিছু নেই কারণ মানুষের মধ্যে যে রোগ চলে এসেছে এই রোগ নিজে নিজে ক্ষমতাবান নয় এ রোগকে ক্ষমতাবান কে করেছেন আল্লাহ সুহান এই রোগকে আল্লাহ তারা যাকে যাকে আক্রান্ত করতে বলবেন রোগটা তাকে গিয়ে আক্রমণ করবে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই রোগ নিজে নিজে পরিচালিত হয়ে আরেকজন আরেকজন আরেকজন পর্যন্ত যেতে পারে না সেটা মানুষের মধ্যে হোক অন্য মাকলুকাতের মধ্যে হোক অথবা খাদ্যশস্যের মধ্যে হোক যে কোনো কিছুতে হয় লা আদোয়া ছোঁয়াতে বলতে কোনো কিছু কোনো কিছু নেই ছোঁয়াতে বলতে এই ছোঁয়াতে যারা নির্ধারণ করবে তারা কুলক্ষণ নির্ধারণ করবে অমূর্তি পূজক হয়ে যাবে বুঝতে পেরেছি অমূর্তে পুজো করে যাবে ছোঁয়াতে দেয় ঘুমাবে না ছোঁয়াচে যারা নির্ধারণ করবে সে মূর্তি পূজক হয়ে যাবে কারণ ছোঁয়াচে বলতে কোনো কিছু নেই চুলকানি ছোঁয়াচে রোগ নয় চোখ ওটাটা ছোঁয়াচে রোগ চোখ ওটা গত বছর চোখ উঠেছে এই যে গত প্রতি বছর একবার একবার হয় না চোখ উঠেছে ও সে চোখ ওটা ছোঁয়াচে রোগ গ্লাস পরে নিতে হবে এই করতে হবে সেই করতে হবে একজন আমাকে এই কথা বললো তার চোখ উঠেছে ভাই আমার দিকে তাকান না ওরা আমি বললাম যে আসেন আমি ভালো করে তাকায় দেখি দেখি দেখি দেখি দেখি দশ বারো মিনিট তার দিকে তাকায় দেখে বলছে কই কিছু তো হইলো না আল্লাহ করুন আমি বলছিলাম আমার চোখ উঠে নাই কিছুই হয়নি এই গত বছরের ঘটনা কি হয়েছে কিচ্ছু হয়নি ওর দিকে ভালো করে তাকাচ্ছি বলছে তাকালেই যাবে আমি ভালো করে তাকায় দিয়েছি না কিছুই হয় না কিচ্ছু না ছোঁয়াচে বলতে কোনো কিছু নেই না খ্যাত খামারে না বাসা বাড়িতে না মানুষের মধ্যে না অন্য কোনো মাকলুকের মধ্যে যদি কেউ ছোঁয়াতে নির্ধারণ করে সংক্রামক ব্যাধি কেউ যদি নির্ধারণ করে সে মূর্তি পূজক হয়ে যাবে রসুলাম দ্বিতীয় নীতিমালা বলছেন ওলা পেয়ারা পাখির মাধ্যমে কোনো অশুভ আলামত নেই জাহিলিয়াতের যুগে পাখি উড়িয়ে দিত চিল তারপরে হচ্ছে বাজ পাখি এগুলোকে উড়াতো উড়ানোর পরে ও দাঁড়িয়ে থাকতো দেখতো পাখি যদি ডান দিকে যায় তাহলে কল্যাণ রয়েছে পাখি যদি বাম দিকে যায় তাহলে অকল্যাণ রয়েছে এই জন্যই বলা হয় যার যার ডান দিকে চলি ভাই জিকিরে ফিকিরে চলি ভাই ডান দিক দিয়ে চলি ভাই ডানের মধ্যেই কল্যাণ ডানের মধ্যেই কল্যাণ রাস্তায় চলতে হবে ডান দিক দিয়ে এটা কোন সুন্নাত রাস্তা তো রাস্তায় আপনি চলতে থাকেন রাস্তায় চলতে গিয়ে খালি ফ্ল্যাটের দিকে তাকাবেন না এদিক তাকাবেন না সুন্দর করে দৃষ্টিকে অবনত করে রেখে চোখ খুলে চেয়ে যাবেন চলে যাবেন যেদিকে ভালো মনে হবে আপনি এখন ডান দিকে যাচ্ছেন ডান দিকে ট্রেন যাবেন কই রাস্তায় এখন ইচ্ছা হয়ে দাঁড়িয়ে থাকেন ডান শূন্য ডান ছাড়া যাবোই না যা ডান দিকে ট্রেন আর ডাস্টবিন ওইটা ছাড়া যাবো না এখানে দাঁড়িয়ে থাকেন হ্যাঁ সবই তো ডান সবই তো ডান যাবেন কোথায় তো মক্কার মুশ্রিকদের এটা একটা নীতিমালা ছিল পাখি উড়িয়ে তারা সুলো শুভলক্ষণ এবং কুলক্ষণ নির্ধারণ করত পাখিটা যদি ডান দিকে যেত তারা মনে করতো শুভলক্ষণ ব্যাস কাজ শুরু করতো পাখি যদি বাম দিকে যেত মনে করতো অলক্ষণ কুলক্ষণ রয়েছে ও আর বাম দিকে যেত না ও আর কাজে যেত না আর পাখি যদি উপর দিকে উঠতো মনে করতো যে ভালো কিছু আসছে সোজা যদি উপর দিকে যেতে হন হাজার একটা পাখি হতো সোজা এইভাবে উঠে না এই পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করা কুলক্ষণ কুলক্ষণ এটা তাদের মধ্যে ছিল মক্কার মুশিকদের মধ্যে ছিল অথচ আল্লাহ সুবাহান ও তালা পাখির কথা সুরাতুল মুলকে উল্লেখ করেছেন সুরাতুল নাহলে উল্লেখ করেছেন আলামিয়ারা উইলা তাইরি মুসাখারাতিন ফি জাওয়িস সামা মা ইল্লাল্লাহ দেখো না কত সুন্দর ভাবে সুনিপুণ ভাবে পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে নিশ্চিন্ত ভাবে উড়ে বেড়াচ্ছে মায়ুম সিকুহন্না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তাদেরকে পাকড়াও করার মতো আর কেউ নেই কেউ পাকড়াও করার মতো নেই আপনাকে আমাকে জমিনে মানুষ ধরতে পারে কলার চেপে ধরতে পারে এই করতে পারে সেই করতে পারে দেখেন না কত সুন্দরভাবে পাখিগুলো উড়ে উড়ে উড়ে উড়ে সারিবদ্ধভাবে যাচ্ছে যেদিকে কালো সেদিকে শুধু কালোই যায় যেদিকে সাদা সেদিকে শুধু সাদা যায় আবার সিরিয়ালটা কত সুন্দর মুসাক্ষরাত ডানা যে ঝাপচাচ্ছে সবগুলো একসাথে ঝাপচাচ্ছে শীতের সময় এগুলোকে দেখা যায় আল্লাহ আল্লাহ বলছেন ইন্নাফিজ আলিকাল্লাহ আয়াতিল্লি এটা মুমিনদের জন্য একটা নিদর্শন মাত্র এর মধ্যে সুলক্ষণ বা কুলক্ষণ বলতে কিছুই নেই আল্লাহ সুরামুলকে বলছেন আওয়ালাম ইয়ারাও ইলাব তাইর ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউনফিকুন ইল্লা রাহমান তারা কি দেখে না ওরা কি দেখে না ওই উপরের দিকে যে পাখিগুলো উঠছে একেবারে সারিবদ্ধ হবে সব সোজা করে তারা একসাথে চলে যাচ্ছে মায়ুন্সিকুহন্না ইল্লা রহমান রহমান ছাড়া তাদেরকে কেউ আটকাতে পারে না কেউ তাদেরকে আটকাতে পারে না কত সুন্দরভাবে তারা চলছে ওর মধ্যে তোমাদের জন্য কোনো সুলক্ষণ বা কুলক্ষণ নেই পাখি উড়িয়ে সুলক্ষণ কুলক্ষণ নির্ধারণ করছে হাত এইভাবে ধরে কুলক্ষণ নির্ধারণ করতে হবে কি হবে না এই হলো না শেষ হবে কি হবে না হলো না শেষ পঞ্জিকা উল্টে উল্টে দিচ্ছে যে বুধবারে হলে এই সমস্যা বৃহস্পতিতে হলে ওই সমস্যা শনিবারে হলে এই সমস্যা ভাগ্যে আছে অতএব এইবারে এটা করা যাবে না সেইবারে সেটা করা যাবে না আল্লাহ রসুলাম বলতেন যে না সুলক্ষণ বা কুলক্ষণ বলতে কোনো কিছু নেই ওয়ালা হামা এবং পেঁচার ডাকের মধ্যে কাগের ডাকের মধ্যে কোনো সুলক্ষণ কুলক্ষণ নেই ওলা হারামতা পেঁচার ডাক এখন তো আমরা পেঁচার ডাক শুনি না শুনতে পান ছোটবেলায় শুনতাম পেঁচার ডাক পেঁচার ডাক শুনলেই মহিলারা বলে ওঠে কেঁপে ওঠে হাই হাই কি জানি হবে হাই হাই কি জানি হবে আমাদের আমাদের বাসা হচ্ছে ছয় নম্বরে সর্বপ্রথম বিল্ডিং সাত নম্বরে তখন কিছুই হয়নি প্রথম বিল্ডিং এই ছয় নম্বরে আমাদের বাসা তো এলাকার যত কাক আছে কাকগুলো আমাদের ছাদে আইসা মিটিং করতো নিয়মিত আশেপাশে বিল্ডিং টিল্ডিং নাই এইখানে এসে ছাদের উপর উঁচু জায়গায় মিটিং করতো নিয়মিত ওইখানে কাকদের যখন মিটিং হয় দেখবেন যে বড় কাকটা একটু উঁচু জায়গায় বসে কা কা কা কা কি যেন বলে তারপরে সবগুলো কাক আবার ওদের সারিবদ্ধতা আছে দেখেন কাকের মিটিং দেখছেন আপনারা খেয়াল করে কাকের মিটিংটা খেয়াল করবেন দেখেন বর্তমানে যে রাজনৈতিক মিটিং হচ্ছে না সেম বড় একজন স্পিকার আছে ও একটু উঁচুতে বসে ওটাকে দেখবেন যে একটু বেশি কালো এবং একটু বড় ওর ডানে বামে দেখবেন দুজন চারজন বসা আছে বাবা কি বাবা ওই যে একটা আপনি দেখবেন ওই যে বাবু কথা বলো কথা বলো শেষ হয়ে গেছে বাবা পড়াবে ওর ডানে বামে দেখবেন দুজন চারজন মন্ত্রীবর্গ আছে আর ওর সামনে দেখবেন সব সারিবদ্ধ হবে কাক কিন্তু স্পিকার এইভাবে থাকে ওর সামনে সারিবদ্ধ হয়ে লম্বা হয়ে বসে থাকে আপনারা খেয়াল করে নিন জিনিসটা দেখেন না আপনারা কেউ দেখেন দেখেন না শুধু মারা গেলে না কাকের মিটিং মারা যাওয়া ছাড়া কাক মিটিং করে দেখেন এরপরে বলে কি ওই যে বড়টা একটুখানি বলে কি কি সব বলে তখন ডান দিকে বা বাম দিকের যে দু চারজন থাকে তারা কা কা কা কা বলে এরপরে বাম দিকেরটা বা সাইডেরটা আরেকটু কা বলে ওঠে এরপরে সামনে যে থাকে ওইখান থেকে একজন সমর্থন দিয়ে কাকা বলে তারপরে সবগুলো উড়ে কা কা কা কা কা কা করতে করতে সবগুলো উড়ে যায় উড়ে টুড়ে যে আবার এসে বসে তো ওই মিটিং দেখতাম আমাদের ছাদে বুঝছেন ওই মিটিং যখন দেখতাম তখন বাসায় ভাড়িয়া মহিলা টহিলা থাকতো বড় কাকের এসে দেখে বলতো যে এইবার যেন এই মহল্লা থেকে কে যায় রে কারে যেন যায় রে কারে যেন নিতে আসছে রে এই পেশার ডাক কাগের ডাক পশু পাখির ডাক এগুলোর ডাকের মধ্যে কোনো প্রকার কুলক্ষণ কোন প্রকার কুলক্ষণ নেই ওয়ালা সাফারা এবং সফর মাসে কোনো কুলক্ষণ নেই মক্কার মুশ্রিকরা সফর মাসকে অশুভ মাস হিসাবে জানত এই মাসে তারা বিবাহ শাদী করতো না এই মাসে তারা ব্যবসা বাণিজ্যের জন্য যেত না এই মাসে তারা সফর করতে যেত না ট্যুরে যেত না কোথাও যেত না এই মাসে তারা ঘরের ভিতরেই থাকতো এই সফর মাসে কোনো কুলক্ষণ নেই সই মুসলিম আরেকটুখানি অংশ বৃদ্ধি রয়েছে যে ওলা নৌ আলা গুল এবং নক্ষত্রের প্রভাবে কোনো প্রকার কুলক্ষণ নেই নক্ষত্রের মাধ্যমে পৃথিবীতে কোনো অকল্যাণ আসে না নক্ষত্র নক্ষত্রকে প্রভাবিত করা বা নক্ষত্রের মাধ্যমে কোনো প্রভাবে বিশ্বাস করা এটা হচ্ছে অশুভ লক্ষণ কুলক্ষণ নির্ধারণ করা এটাও পেয়ারর অন্তর্ভুক্ত ওলা গুল রাক্ষস খুক্ষস দৈত্য এগুলো বলতে কোনো কিছু নেই রাক্ষস কক্ষস দৈত্যর গল্প শুনেছেন না রাক্ষস ওরে বাবা এইরকম ওই রকম সেই রকম দৈত্য কি বিশাল এইখান থেকে দেখেছি একেবারে আকাশ পর্যন্ত ওর মাথাটা উল্টা দিকে থাকে পাটা এইরকম থাকে জিপটা এরকম বের হয়ে যায় এইগুলো বলতে কিছু না এগুলো হচ্ছে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস রাক্ষস কক্ষস দৈত্য এগুলো বলতে কোনো কিছু নেই রাক্ষসের মধ্যে কোনো অকল্যাণ নেই কারণ রাক্ষস বলতে কিছু পৃথিবীতে কিছুই নাই রাক্ষস বলতে কিছু নাই দত্ত বলতে কিছু নাই তো আল্লাহ রসুলাম এই ছয়টা বিষয়ের কথা বলছেন লা আদোয়া ওয়ালা তিয়ারা হামা ওয়ালা সাফারা ওয়ালা নৌয়া ওয়ালা হুল ছোঁয়াচে বলতে কিছু নেই তারপরে হচ্ছে পাখির দামে ভাবে চলার মধ্যে কোনো কুলক্ষণ নেই তারপরে হচ্ছে পেঁচার ডাকে কাগের ডাকের মধ্যে কোনো কুলক্ষণ নেই তারপর হচ্ছে সফর মাসে বা কোনো নির্দিষ্ট দিনে কোনো কলক্ষণ নেই তারপরে হচ্ছে নক্ষত্রের প্রভাবে কোনো অকল্যাণ নেই তারপরে হচ্ছে রাক্ষস খক্ষস দৈত্য বলতে কোনো কিছু নেই এইগুলোকে যারা মেনে নিবে তারা মূর্তি পূজক হয়ে যাবে আসে না নাই এগুলো পৃথিবীতে এখন দিনদার ব্যক্তিদের মধ্যেই আছে দিনদার ব্যক্তিদের মধ্যে আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগুলো হচ্ছে অশুভ আলামত এর মাধ্যমে এই উম্মত মূর্তি পূজক হয়ে যাবে পরের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম থেকে আনাস বর্ণনা করছেন তিনি বলছেন লা আদওয়া লা আদওয়া মানে হচ্ছে ওই যে ছোঁয়াচে এই বিষয়ের বর্ণনা কি লা আদওয়া ওয়ালা পেয়ারা ছোঁয়াচে বলতে কিছু নেই অশুভ আলামত পাখির মাধ্যমে এগুলো কোনো কিছু নেই ওয়াইউ জীবনীর ফাল আল্লাহ রসুল্লাহ বলছেন তবে ফাল আমাকে খুব ভালো লাগে ফাল আমাকে খুব ভালো লাগে ফাল শব্দটা আমার কাছে খুব ভালো লাগে সাবিরা জিজ্ঞেস করছেন মাল ফাল ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল ফালটা কি আবার ফাল আবার কি রসুলাম বলছেন কালিমাত বা উত্তম উত্তম কথাবার্তা সকালবেলায় মুমিন ভাই এসেছে বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই মুমিন ভাইয়ের মাধ্যমে আজকে আমার জন্য কল্যাণ রাখেন সকালবেলায় উঠে ফজরের সালাদ করতে পেরেছেন রাতের বেলায় উঠে তাজ্জত পড়তে পেরেছেন আপনি কল্যাণ কামনা করছেন এবং বলছেন যে ইনশাআল্লাহ আজকের দিনটা আমার জন্য ভালো যাবে কারণ আজকে সকালটাই হয়েছে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে এটা হচ্ছে ফাল এটা হচ্ছে ফাল আজকে কোনো ভালো কাজ করতে পেরেছেন কোনো মানুষের উপকার করতে পেরেছেন বলছেন যে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার সারাটা দিন আজকে ভালো নিবে কারণ আমি ভালো কাজ করতে পেরেছি এটা হচ্ছে ফাল রসম বলছেন যে কুলক্ষণ বলতে কোনো কিছু নেই এইটা বলতে কিছু নেই ওইটা বলতে কিছু নেই তবে ফাল আমার কাছে খুব ভালো লাগে ফাল হচ্ছে কালিমাতুর তাইবা ভালো ভালো কথাবার্তা এগুলো হচ্ছে ফাল এগুলো আমার কাছে খুব ভালো লাগে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার সাহাবি উকবা বিন রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত আছে তিনি বলেন অশুভ আলামত বা দুর্ভাগ্যের বিষয়টি রসুল আসলামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল অশুভ আলামত বা দুর্ভাগ্যের বিষয়টি রসুল ইসলামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলছেন যে অশুভ আলামত বা দুর্ভাগ্য এগুলো আসলে কিছু না আস্তানু হাল ফাল তার মধ্যে উত্তম হচ্ছে ফাল ফালটা হচ্ছে উত্তম ওলা তারুদ্দ মুসলিমান এবং কোন প্রকার অশুভ আলামত কোন মুসলিমকে তার নিজস্ব কাজ থেকে বিরত রাখতে পারে না যাত্রা পথে বিরত রাখতে পারে না বিয়ে শাড়ি থেকে বিরত রাখতে পারে না ব্যবসা বাণিজ্য থেকে বিরত রাখতে পারে না কোনো প্রকার কুলক্ষণ মুসলিমকে কোনো কাজ থেকে বিরত রাখতে পারে না কোনোদিন কোনো মানুষকে বিরত রাখতে পারে না ফাইদা রাহাদুকুম রহ ফালিয়াকুল তোমাদের মধ্য হতে কেউ যদি কোনো অপছন্দনীয় কাজ দেখে হ্যাঁ কাকটা ডাকতেছে আপনার কাছে ভালো লাগছে না কুকুরটা এই মাত্র চলে গেল আপনার কাছে ভালো লাগছে না রাস্তায় বের হয়েছেন অ্যাক্সিডেন্ট দেখেছেন আপনার কাছে ভালো লাগছে না মৃত মানুষ দেখেছেন আপনার কাছে ভালো লাগছে না কোনো অশুভ জিনিস দেখেছেন খারাপ জিনিস দেখেছেন যা নজরের দিক দিয়ে ভালো না এমন কিছু দেখে ফেলেছেন তখন আপনার জন্য করণীয় হচ্ছে আল্লাহ রসুলাম দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ পৃথিবীতে কোনো ভালো কিছু আসে না তোমার পক্ষ থেকে ছাড়া তুমি ছাড়া তোমার পক্ষ থেকে ছাড়া অন্য কোনো পক্ষ থেকে পৃথিবীতে কোনো ভালো কিছু আসে না এবং ইল্লা আন্তা কোনো অকল্যাণ দমিত হয় না কোনো অকল্যাণ ফিরে না তোমার হুকুম ছাড়া তোমার হুকুম ছাড়া কোনো কল্যাণ আসে না তোমার হুকুম ছাড়া কোনো অকল্যাণও যায় না তোমার অকল্যাণ তোমার হুকুম ছাড়া কোনো অকল্যাণও শেষ হয় না ওলা হাওলা ওলা কুয়া ইল্লা বিকা আল্লাহ তুমি হচ্ছে শক্তি এবং ক্ষমতার একমাত্র আধার তুমি হচ্ছে ক্ষমতা এবং শক্তির একমাত্র আদা তোমার মাধ্যমে কল্যাণ আছে তোমার মাধ্যমে অকল্যাণ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আত্মীয়ারত শিরকুন আত্মীয়ারত শিরকুন পেয়ারা হচ্ছে শেখ পেয়ারা হচ্ছে কুলক্ষণ নির্ধারণ করা হচ্ছে শেখ কুলক্ষণ নির্ধারণ করা হচ্ছে শেখ বামনকে কোনোদিন কুলক্ষণ বলতে যেন না হিজড়াকে কোনোদিন কুলক্ষণ অশুভ আলামত বলতে যেন না সকালবেলায় বাকি দেওয়াকে অশুভ আলামত বলতে যেন না সকালবেলায় উঠে কোন জীব জন্তুকে এই সেই আসব আলামত বলতে চেন না এগুলো বললে শির্কের মধ্যে পতিত হবেন আল্লাহ রসুল দুই দুইবার উল্লেখ করছেন আত্মীয়ার তো শিরকুন আত্মীয়ার তো শিরকুন তিনবার উল্লেখ করছেন যে তিয়ারা হচ্ছে শির তিয়ারা হচ্ছে শির তিয়ারা হচ্ছে শির অমা মিন্না এই তিয়ারা বা কুলক্ষণ আমাদের মাধ্যমে হতে পারে না যারা এটা নির্ধারণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না তারা মুসলিম থাকবে না যত প্রকার অকল্যাণ আছে শুধুমাত্র আল্লাহর উপরে কঠিন ভরসার মাধ্যমে সকল প্রকার অকল্যাণ দূর হয়ে চলে যায় সকল প্রকার অকল্যাণ দূর হয়ে চলে যায় তাওয়াক্কুলের মাধ্যমে সকল প্রকার অকল্যাণ দূর হয়ে চলে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাকে <clears throat> বলা হচ্ছে যে কেউ যদি এমনটি বিশ্বাস করে কোনো কিছু থেকে বিরত থাকে তাহলে কি করা যেতে পারে হয়ে যেতে পারে মুসলিমদের মাধ্যমে এই কাজ অজ্ঞতার কারণে অসাবধানতার কারণে এই কাজটি হয়ে যেতে পারে তারা কুলক্ষণ নির্ধারণ করে ফেলতে পারে এবং এই কুলক্ষণ নির্ধারণ করে কেউ যদি কোনো কাজ থেকে বিরত থাকে তাহলে তার কাপপাড়া হবেটা কি তার কাপপাড়া হবেটা কি সে কি তার উপরে জমে বসে থাকবে নাকি সে ওখান থেকে প্রত্যাবর্তন করতে পারে আল্লাহ রসুল আসলাম বলছেন তার কাপ কাপপাড়া হচ্ছে কেউ যদি অশুভ আলামত নির্ধারণ করেই ফেলে অজ্ঞতার কারণে অথবা অসাবধানতার কারণে তার কাপড়া হচ্ছে সে এই দোয়া পড়ে নিলে তার কাপড়া হয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ খাইরা ইল্লা খাইরুকা ওলা তাইরা ইল্লা তাইরুকা ওলা ইলাহা গাইরুকা আল্লাহ তোমার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই তোমার অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নেই আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাহবুদ নেই তুমি ছাড়া আর কোনো মাহবুদ নেই এটা হচ্ছে অশুভ আলামত নির্ধারণের কাপ্পারা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম থেকে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন ইন্নামা তিয়ারাতু মা আমদাকা আও রদ্দাকা তিয়ারা হচ্ছে অশুভ আলামত তিয়ারা হচ্ছে অশুভ একটি আলামত যা মানুষকে কোনো অন্যায় কাজের দিকে ধাবিত করে তিয়ারা হচ্ছে অশুভ আলামত এই অশুভ আলামতটা এমন যা মানুষকে কোনো অন্যায় কাজের দিকে ধাবিত করে অথবা মা আমদাকা আও রদ্দাকা অথবা কোনো ভালো কাজ থেকে বিরত রাখে অন্যায় কাজের দিকে নিয়ে যাবে অন্যায় কাজটা হচ্ছে শিল্পের দিকে নিয়ে যাবে আও রদ্দাকা ভালো কাজ থেকে বিরত রাখবে মানে ইমানের উপরে ভরসা করে কাজ করা থেকে বিরত রাখবে এই তেয়ারার মাধ্যমে তাপইরের মাধ্যমে এই উম্মাদ মূর্তি পূজক হয়ে যাবে আজকে দুইটি বিষয় ছিল একটি হচ্ছে নুসরা আর একটা হচ্ছে তিয়ারা কুলক্ষণ নুসরা আর তিয়ারা নুসরা খালি বাংলা বলবেন তা হয় না ফেব্রুয়ারি মাসে এপ্রিল শুরু হচ্ছে